অবাহাস মানে কি বলেছিলাম হ্যাঁ না অধ্যায় বলিনি অনুচ্ছেদ অনুচ্ছেদ সব বলে গেছেন বলেছিলাম বাব অধ্যায় ফাসল বলেছিলাম হ্যাঁ কি পরিচ্ছদ বলেছিলাম আর মাভাস তার আন্ডারে হ্যাঁ ওর চাইতে ছোট সেটাকে বলেছিলাম অনুচ্ছেদ দ্বিতীয় অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে খাবরুল আহাদ মানে খাবরে ওয়াহেদ আহাদ ওয়াহেদের জামা তো আহাদ মানে একজন খবর দিয়েছে এটা শাব্দিক অর্থ আর কি যদিও সংজ্ঞা থেকে একজন না একজন দুইজন অথবা তিনজন তিনের বেশি না এটা হচ্ছে খাবরে আহাদ খাবরে আহাদ তাহলে তিন রকমের একজন একটা সংবাদ দিল খাবরে ওয়াহেদ একজনের খবর দুইজন খবর দিয়েছে ওটাও খাবরে ওয়াহেদ তিনজন খবর দিয়েছে খাবরে ওয়াহেদ এগুলোকে খাবরে ওয়াহেদ বলে চারজন যদি হয়ে যায় বলছে না খাবরে ওয়াহেদ নয় তখন মোতাবাতের চলে যাবে কোন একটি সংবাদ দিচ্ছে যে কোনো সংবাদ হোক আমাদের বিষয়বস্তু হাদিস সেজন্য তখন হাদিস আমরা ফিট করব কিন্তু আর মহাদ্দেসিনদের এগুলো পরিভাষা কিন্তু এমনি একটা লোক কোনো একটা আপনাকে খবর পাঠালো খবরটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে একজন খবর দিল খবর ওয়াহিদ এই খবরটি চার পাঁচজন বলছে না খবরে ওয়াহিদ নয় তখন চার পাঁচজন সাতজনে বলছে বিশ্বস্ত লোকেরা বলছে তাহলে খবরে মতাবাতের অনেক লোকে খবর দিচ্ছে তাহলে বিশ্বাস আরো গাঢ় হয়ে যাবে আপনার খাবরুল আহাদ প্রথম হচ্ছে আউ্বালন এক নম্বর মানে আউ্বালন প্রথমত তারিফ হু তার সংজ্ঞা তারিফ মানে আসলে তার পরিচয় হম তারিফ আর রাফা ইয়ারিফ তারিফান মানে পরিচিতি দান করা বা পরিচয় দেওয়া আপনার পরিচয় কি ভাই আমরা জিজ্ঞেস করি আজকাল ভদ্র ভাষা আপনার নাম কিটা একটা অভদ্র ভাষা আজকাল বাংলা ভাষায় না বিশেষ করে বড় ব্যক্তি যদি হয় অনেকে আবার জানেন না বড় বিশিষ্ট ব্যক্তি মনে হচ্ছে আপনার চাইতে গণ্যমান্য ব্যক্তি ভাই আপনার নাম কি বা আপনার নাম কি না আপনার পরিচয়টা জানলাম না যে কত সুন্দর কথা হ্যাঁ আর এইটা আরেকটা খারাপ স্বভাব ভাই কত বেতন পান যদি দেখছে যে একটু হমড়া চমড়া ডাক্তার লাগছে ইঞ্জিনিয়ার লাগছে বা বড় খুব একটু সুখী লাগছে কত বেতন পান আপনি অভদ্র অভদ্র প্রশ্ন হ্যাঁ বয়স জিজ্ঞেস করা ঠিক হ্যাঁ বিশেষ করে মেয়েদের ছেলেদের অবশ্য করা উচিত নয় কিন্তু মেয়েদের আরো আয় কেন মেয়েদের বয়স জিজ্ঞেস করবে তো <clears throat> কারণ মেয়েদের বয়সটাকে আমাদের দেশে বেশি বাছাবাছি আঠারো বিশের উপরে গেলেই ওকে ত্রিশ মনে করে বিয়ে শাদির ক্ষেত্রে তো এই জন্য বয়স এই এই ধরনের প্রশ্নগুলি করতে হয়নি তারিফ মানে পরিচয় আর রফা আর রেফো তারিফ আন বাবে তাফেলের মজদার পরিচয় উর্দুতে বলে আপনার তারফ কিয়া হ্যাঁ আপনার নাম কি আপনার নাম কিয়া হ্যাঁ না বলে আপনার তারফ কিয়া হ্যাঁ আপনার পরিচয় কি ভাই তারিফ ও তার সংজ্ঞা বা সংজ্ঞা ওকে বলি আমরা সংজ্ঞা তো সংজ্ঞা দুই রকম হয় একটা হচ্ছে শাব্দিক আর একটা পারিভাষিক হ্যাঁ শাব্দিক সংজ্ঞা হচ্ছে শাব্দিক অর্থ অর্থের নাম হচ্ছে শাব্দিক সংজ্ঞা হ্যাঁ ডিকশনারি ভাষা শাব্দিক বা আবিধানিক লোগাতান যেটাকে বলে আরবিতে লোগাত মানে ডিকশনারি লোগাতান মানে আবিধানিক বা শাব্দিক অর্থ আর ইস্তিলাহান মানে পারিভাষিক ইস্তিলাহান মানে পারিভাষিক কার পরিভাষায় যে সাবজেক্ট চলছে মনে রাখবে যে সাবজেক্ট সাবজেক্ট আমাদের কিসের চলছে হাদিসের ওসুলে হাদিস সুতরাং হাদিসের পণ্ডিতদের পরিভাষায় তারা খাবরে ওয়াহিদ কাকে বলেছেন এটা সংজ্ঞা হবে যখন ফেকা পড়বো আর বলবো ইস্তেলান মানে পরিভাষায় তোমার ফাকিহদের ফকায় কেরামদের পরিভাষায় যখন তফসির পড়বো আর তফসিরের কোনো কিছু তারিফ সংজ্ঞা হবে তখন বললাম তফসির কারদের মোফাসরিনদের পরিভাষায় যখন নাহ সার পড়বো গ্রামার পড়বো তখন যারা গ্রামারের বিদ্যান যারা পণ্ডিত তাদের পরিভাষা তাদের ইস্তেলায় শরীয়ত যখন পড়ব এটা যদিও শরীয়তের একটা অংশ কিন্তু মূল শরীয়ত না শরীয়তের সহযোগী ওসুলে হাদিস কতগুলো জায়গায় ইস্তেলাহান শব্দটি না ব্যবহার করে আরবি কিতাবগুলিতে সার আন বলে যেমন সলাত সলাত মানে কি নামাজ তাই না সলাতের একটা শাব্দিক অর্থ আবিধানিক অর্থ আছে আর একটা আছে পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থটাকে বলে সার আন মানে শরীয়তের ভাষায় শরীয়তের ভাষায় সলাৎ কাকে বলে সলাৎ এমন একটি ইবাদতের নাম যে ইবাদতটি তকবির দিয়ে শুরু হয় আর সালামে শেষ হয় আর তাতে রয়েছে রকু সজুদ কেয়াম ইত্যাদি রয়েছে বুঝা গেছে শ্যাম কাকে বলে শরীয়তের ভাষায় শ্যাম কাকে বলে শ্যামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা আর শরীয়তের সার আন তখন ইস্তেলাহান না বললে চলে কারণ এগুলো শরীয়তির টার্ম এগুলোতে সার আন কেন বলছে না কারণ এটা মেন শরীয়ত না এটা উসুল হাদিসের কিতাব মহাদিসের তৈরি করা কায়দা কানুন সুতরাং এখানে ইস্তেলাহান এই জন্য বলা হচ্ছে তাহলে ইস্তেলাহ শব্দটি একটু ব্যাপক আর সার আনটা একটু খাস দুটি সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিন্তু যেগুলো শরীয়তি বিষয় হবে তখন বলবো শরীয়তের পরিভাষায় বলবো আর এখানে বলবো যে হাদিসের পণ্ডিতদের পরিভাষায় ওসুলে হাদিসের পরিভাষায় তারিফ তার পরিচিতি বা তার সংজ্ঞা লোগাতান আলিফ মানে ক ক লোগাতান মানে আবিধানিক অর্থ আল আহাদ জামো আহাদ হম জামু আহাদ সুখ হচ্ছে আহাদের জামা ওয়াহেদের না আমি প্রথম হঠাৎ করে বলেছিলাম বেমানাল ওয়াহেদ কিন্তু ওয়াহেদের অর্থে আহাদ কলহু আল্লাহ আহাদ আহাদ মানে ওয়াহেদ আল্লাহ এক যদি ওয়াহেদ চাইতে আহাদে বেশি অর্থ আছে এই জন্য পাক আহাদ বলেছেন আল্লাহ আহাদ আল্লাহ ওয়াহিদ বলেন আর অর্থ আমরা আল্লাহ এক শুধু বলছেন আল্লাহ একও একক বলছি আহাদ তো আহাদের জমা হচ্ছে আহাদ জামো আহাদিন আহাদের জমা বেমানাল ওয়াহিদ কিন্তু এই আহাদ ওয়াহিদের অর্থে রয়েছে খাবরুল ওয়াহিদ একজনের খবর ওয়াখাবরুল ওয়াহেদ খাবরে ওয়াহেদ কাকে বলে হুয়া মা ওয়াহেদ শাব্দিক অর্থ হচ্ছে যে যেই ঘটনাটি বা যে বিষয়টি যে হাদিসটি একজন ব্যক্তি বর্ণনা করে তাকে খাবরে ওয়াহেদ বলে জামানায় এরকম বহু ঘটনা হয়েছে তাহবিল পরিবর্তনের ক্ষেত্রে কোবার মসজিদে ফজর নামাজে একজন লোক আসছে আসার পরে দেখছে যে এর বাইতুল মোকাদ্দার সামনে করে এখনো নামাজ পড়তে আছে আর গত কালকে ফজর এটা গতকালকে জোহরে অথবা আসরে ওই কিবলাতেন মসজিদে কি হয়ে গেছে তাও থাকে তবু মানুষ গিয়ে হয়তো খবর দিয়ে দিতে পারবে এক আধ ঘন্টার মধ্যে কিন্তু তখনকার জামানা মদিনা ফাঁকা মদিনা মানে মসজিদে নবী আজ যতদূর পর্যন্ত আছে অতটুকু মদিনা শহর হ্যাঁ ওখান থেকে আ খবর দেওয়ার মধ্যে কোনো লোকই হয়নি দিন চলে গেছে জোহর রে কিবলা পরিবর্তন হয়েছে মসজিদে কিবলা তাই আসরে গিয়ে এর উপর আমল হয়েছে মসজিদ নবীতে নবীলামের মাগরে গেল এসা গেল ফজরে গিয়ে একটা লোক বলছে আরে আপনারা এইভাবে নামাজ পড়ছেন এখনো বাইতুল মোকাদ্দেসকে সামনে করে তার মানে কোন দিকে করে এখান থেকে হ্যাঁ বাইতুল মুকাদ্দেশ কোন দিকে আল্লাহ বাইতুল মোকাদ্দাস মদিনা থেকে কোন দিকে হ্যাঁ উত্তর দিকে আসান কেমন করে পশ্চিম দিকে বলছেন পশ্চিম দিকে তো লোহিত সাগর এখান থেকেও নয় এখান থেকে পশ্চিম দিকে ইয়ে না সামদেশ নাই জর্ডন সিরিয়া এগুলো পশ্চিম দিকে এখানে পশ্চিম দিকে তো মক্কা রিয়াজের পরে চলে যান ওইদিকে মক্কা জিদ্দা তো যাই হোক দক্ষিণ দিকে মক্কা তাহলে সাহাবাই আমরা কোন দিকে মুখ্য নামাজ পড়ছিলেন বাইতুল মোকাফেজের দিকে মানে উত্তর দিকে মুখ্য নামাজ পড়ছিলেন কবার মসজিদে ফজর নামাজ একজন সাহাবি গিয়ে বলছেন যে আমি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি যে নামাজের মধ্যে রুকু অবস্থায় তিনি কিবলা পরিবর্তন করেছেন কিবলা এখন কাবা হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস নয় তখন তারা ওই একজনের খবর আস্থা করে সাথে সাথে ফিরে গেলেন কোন দিকে কাবার দিকে তাহলে উত্তর দিকে মুখ করে নামাজ পড়েছিলেন এই দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে ফিরে গেলেন খাবরে ওয়াহেদ খাবরে ওয়াহেদের বেশ কিছু দলিল আছে নবী জামানায় কবুল করে সাহাবি একজন যে খবর দিয়েছেন কবুল করেছেন তো এটা পেশ কিন্তু নবী জামানায় এরকম ঘটনা ঘটেছে এরকম বলছি আর একটা ঘটনা ঘটেছে নবী সাল্লাম বললেন আবু তালহাকে যে যাও ঘোষণা করে দাও যে মদ হারাম হয়ে গেছে মদিনার গলিতে গলিতে তিনি চিৎকার করে বলছেন আলা আন্নাল খামরাকা ধর্মাত আন্নাল খামরাকা ধর্মাত একজন লোক খবর দিচ্ছেন বাড়িতে বাড়িতে আওয়াজ পৌঁছেছে ধ্বনি পৌঁছেছে যে সারা মদ হারাম হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে সবাই শুনে সাথে সাথে মদের যত মটকা ছিল সবগুলিকে ভেঙে চুরমার করে দিলেন তারা তো আপত্তি করেননি একজনের খবর কি বলছে না বলছেন না মান না দেখে আসি নবীলামকে শুনে আসি ভালো করে আরো দু চারজন কথা শুনি একজনের খবর গ্রহণ করেছে তাহলে খবরে ওয়াহে যদি বিশ্বস্ত সূত্রে একজন লোক খবর দেয় তাহলে গ্রহণ যোগ্য এগুলি হচ্ছে দলিল যে খবরে ওয়াহেদ গ্রহণ করা যাবে আর দেয় আমলের ক্ষেত্রে মাসলা মাসালের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই কারণ মজাপন্থী মোকাল্লেদরা আমাদের দেশীয় মোকাল্লেদরা পার্থক্য করেছে তারা বলেছে যে আকিদার ক্ষেত্রে একজনের হাদিস চলবে না বেশি হইতে হবে খবরে মাসুর হইতে হবে বা মোতাবাদের হইতে হবে আর ফাঁকফেকি মাসলা মাসাইলের ক্ষেত্রে চলতে পারে না এরকম না বিশ্বস্ত সূত্রে হাদিস বর্ণিত হয়েছে সেকা বর্ণনাকারী সুতরাং একজনের খবর হইলেও সেই হাদিস যেমন আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য মাসলা মাসাইলের ক্ষেত্রে তেমন আকিদা বিশ্বাসের ক্ষেত্রেও মাকবুল গ্রহণযোগ্য তাহলে শাব্দিক অর্থ এটা হল যে যেই হাদিসকে একজন বর্ণনা করে তাকে কি বলে খাবরুল ওয়াহেদ বা আল খাবরুল ওয়াহেদ খাবরুল ওয়াহেদ একজনের খবর বা খ ইস্তিলাহান হাদিসের পরিভাষায় বা মহাদিসিনদের পরিভাষায় হুয়া মা আলাম ইয়াজমা শুরুত আল মোতাওয়াতির খাবরে আহাদ ওই সব হাদিসকে বলা হয় যাতে মোতাওয়াতের শর্তগুলি একত্রিত না হয় মোতাওয়াতের শর্তগুলি পাওয়া যাচ্ছে না মোতাওয়াতের কয়টি শর্ত পড়া হয়েছে মনে আছে হ্যাঁ আমি সবগুলি জিজ্ঞেস করছি না তিনটি না কয়টি চারটি আছে দেখেন আবার শুরু তো হুম হ্যাঁ আলি বা জিম দাল চারটি শর্ত বলা হয়েছে চারটি শর্ত এই চারটি শর্তের একটি দুটি তিনটি অথবা সবগুলি শর্ত পাওয়া যাচ্ছে না যদি শর্ত না পাওয়া যায় মোতাবাতের তাহলে তার নিম্নে হয়ে গেল তার নিম্নে যখন হলো তখন বাকিগুলি সবগুলি হচ্ছে খবরে আহাদ বা খবরে ওয়াহেদ হুকুম হুকমহু এর হুকুম কি ওখানে হুকুম বলা হয়েছে খবরে মোতাবাতের খবরে মোতাবাতের হুকুম বলা হয়েছে যে নিশ্চিত সংবাদ তারা দ্বারা পাওয়া যায় যে ঘটনা একেবারে সত্য মেয়া মেয়া টেন পার্সেন্ট ইয়াকিন ইলমে জরুরি ওর অর্থ বলা হয়েছে ইলমুল ইয়াকিনি ইলমে ইয়াকিন হাসিল হয় তার দ্বারা এখানে কিন্তু একটু ভিন্ন বলা হচ্ছে ইয়ফিদুল ইলমান নজরি খাবারে ওয়াহেদ দ্বারা যে এলম হাসিল হয় সেটা চিন্তা বিবেচনা সাপেক্ষ ইলমে নাজরি অর্থ ইলমে নাজরি হয়েছে জানা হয়েছে কিন্তু এতে একটু গোর ফিকির করা প্রয়োজন আছে একজন লোক খবরটা দিল যে একটা ঘটনা ঘটেছে আজকে দাম্মামে অমুক জায়গায় চট করে একিন করে নিলাম একবারে সেন্ট পার্সেন্ট না দেখতে হবে হইতে পারে দেখতে হবে ব্যাপারটি নজরি তো বিশ্বস্ত ব্যক্তি যদি হয় তাহলে একদিনের পর্যায়ে পৌঁছে যাবে হয়তো কিন্তু তারপরে এটাকে এদের ভাষায় ওসুলিদের ভাষায় যারা ওসুল নিয়ে এই সব বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা ইলমে নজরি বলেছেন ইলমে নজরি কাকে বলে বলছে এলম আল আল আল ইস্তেদলাল এমন জ্ঞান হাসিল হয় যেটা নির্ভরশীল মোতাওয়াকিফ মানে নির্ভরশীল আলা নজরে চিন্তার ওপর এবং ইস্তেদলাল দলিল প্রমাণের ওপর দেখি দলিল প্রমাণ কেমন লাগে এই লোকটির সম্পর্কে অথবা আরো বিভিন্ন দিক রয়েছে আগে পরে জেনে অবস্থাটা বুঝে ঘটনা সত্য কিনা তাহলে <clears throat> নজর এবং ইস্তেদলার উপর নির্ভরশীল চিন্তা এবং দলিল প্রমাণের উপর নির্ভরশীল হাজা ওয়ালে খাবরিল আহাদ তকসিমানি বলছে এই তো হইলই কিন্তু খাবরে আহাদের আরো দুইটি ভাগ রয়েছে দুইটি ভাগ রয়েছে দুইটি তকসিম রয়েছে দুই রকমের ভাগ রয়েছে কুল্ল তকসিম বে এতেবার আর প্রত্যেকটি ভাগ এক একটি দিক দিয়ে করা হয়েছে তাহলে খাবরে আহাদের দ্বিতীয় পরিচ্ছদে আমি কি করব এই দুই ধরনের ভাগগুলি আমি উল্লেখ করব সাজকুর হাজাইনি তকসিমাইন এই দুই রকমের ভাগ আমি উল্লেখ করব ফিল ফাসলিসানি দ্বিতীয় পরিচ্ছদে ইনশাআল্লাহ তালা আলফাসলুসানি হ্যাঁ দ্বিতীয় পরিচ্ছদ শুরু করছে বলছে তাকসিমা খাবরিল আহাদ খাবরি ওয়াহেদের ভাগ বা বিভাজন অফিহে মাভাসান এতে দুইটি অনুচ্ছেদ রয়েছে আলমা ভাসুল আউ্ল প্রথম অনুচ্ছেদ হচ্ছে তকসিম ও খাবরিল আহাদ বিন এলা আদাদে তোরকেহি খাবরে ওয়াহেদের ভাগ তার সূত্রগুলির সংখ্যার দিকে লক্ষ্য করে সূত্র সনদ তরক তারিখের জমা যে সনদগুলি রয়েছে সূত্রগুলি রয়েছে সেগুলির সংখ্যা কত একটি দুইটি তিনটি না তার বেশি এই সনদের সংখ্যার দিকে লক্ষ্য করে একটি ভাগ আর আরেকটি ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে আলমাভাসুসানি দ্বিতীয় অনুচ্ছেদ তাকসিম ও খাবরিল আহাদ বিন নিসবাতি এলা কুয়াতি ও দাফেহি খাবরে ওয়াহেদের ভাগ তার শক্তি এবং শক্তিশালী হওয়া এবং দুর্বলতার দিকে লক্ষ্য করে খাবরে ওয়াহেদ একজনের খবর দুইজনের খবর তিনজনের খবর কিন্তু কেমন শক্তিশালী এই খবরটি সংবাদটি এখানে যতগুলি লোক আছেন সবার সংবাদ একই সমান নয় কিন্তু এটা আপনারা অনুভব করছেন ঠিক না সবার সংবাদ একই রকমের নয় এখানকার কেন আপনার নিজের বাড়ি আপনার পাঁচ ভাই আছেন আর পাঁচটা বউ আছে সবার সংবাদ একরকম আপনার কাছে নির্ভরশীল নির্ভরযোগ্য না আপনি লোক হিসাবে পার্থক্য করছেন না এ বলেছেন না এই আজে বাজে কথা বলে না বেশি মানে কথাবার্তা যা বলে খুব চিন্তা ভাবনা করে বলে হিসাব করে বলে আর একজন না ও বেশি কথা বলে এর বিশ্বাস নেই ঠিক না তো কুয়াত এবং জাফের জন্য বলা হয়েছে তো খাবরে ওয়াহেদের ভাগ হয়েছে দুই রকম একটা হচ্ছে যে যে সনদগুলি রয়েছে সনদগুলির দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে আর একটা ভাগ করা হয়েছে যে খাবারে ওয়াহেদগুলি শক্তিশালী কেমন আর দুর্বলতার দিক দিয়ে কেমন দুর্বল দুর্বল না শক্তিশালী এই দিক দিয়ে লক্ষ্য এই দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে আর এই সবগুলি ভাগ আসছে প্রথম প্রথম অনুচ্ছেদে ভাগ রয়েছে তার সনদগুলির সংখ্যার দিকে লক্ষ্য করে খাবরে ওয়াহিদের ভাগ এখানে খাবরের জায়গায় খৈরুল আহাদ করে দিয়েছে আপনাদের কি আছে তাকসিম ও খাইরুল আহাদ করে দিয়েছে না খবর করেন এটা আগে দেখেন আগে গুলিতে খবর আছে খবর এটা খবর মানে হাদিস খাইর আবার কি করে হবে আমার এখানে বলেছে খান বলছে ইউকসাম খাবরুল আহাদ বিন নিসবাতি আদাদের তরকাহি আলা সালাসাতে আকসাম ওয়াহিয়া বলছে খাবারে ওয়াহেদকে ভাগ করা হয়েছে তার সনদগুলির সংখ্যার দিকে লক্ষ্য করে মানে লক্ষ্য করে এলা সাথে আকসাম তিন ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে ওয়াহিয়া তা হচ্ছে এক নম্বর হচ্ছে আল মশহুর দুই নম্বর হচ্ছে আল আজিজ তিন নম্বর হচ্ছে গরিব মশহুর আজিজ গরিব তাহলে হাদিস টোটাল চার ভাগে বিভক্ত হইল মোতাওয়াতের মশহুর আজিজ গরিব এইভাবে কোন কোন ওলামারা ভাগ করেছেন যে সমস্ত হাদিসকে আমরা চার ভাগে ভাগ করব। আর কি এই কিতাবে ভাগ করা হয়েছে কিরকম প্রথম ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে খবরে মোতাবাতের আর খাবরুল আহাদ আর খাবরে আহাদকে আবার তিন ভাগ করা হয়েছে একই কথাই ঘুরে ফিরে মশহুর আজিজ গারি ওয়াসা আলা মুস্তাকিল আমি এর প্রত্যেকটির ওপর কথা বলবো মানে আলোচনা করবো প্রত্যেকটির ওপর কথা বলবো মেতলাবিন মুস্তাকিল হ্যাঁ বিশেষ বিশেষ কিসে অনুচ্ছেদে বা পরিচ্ছদে মতলব ওই মাভাসের অর্থে রয়েছে বিশেষ বিশেষ অনুচ্ছেদ বা পরিচ্ছদে আমি কথা বলবো এসবের ওপর আলমাতাল আওয়াল প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল মশহুর মশহুর শুরু করবে তারপরে আজিজ হবে তারপরে গরিব আসবে বিস্তারিত আলোচনা মশহুরই অনেক দূর পর্যন্ত গিয়েছে তারপরে আলমাতালী আজিজ তারপরে গরিব একটু বিস্তারিত পড়ার পরে আবার সার খোলাসা আপনার মনে রাখবেন কি পড়া হয়েছে প্রথম কিছু প্রাথমিক কিছু সংজ্ঞা পড়া হয়েছে সংজ্ঞা পড়ার পরে হয়েছে হাদিসের ভাগ পড়া হয়েছে হাদিসের ভাগ তো এই চার প্রকারই টোটাল পড়া হইল মোতাওয়াতের মশুর আজিজ গারি মোতাওয়াতের সংজ্ঞা সংজ্ঞা শর্ত হুকুম সবগুলি কিতাব লিখা হয়েছে এর ওপর এগুলি পড়া হয়েছে মশুর আজিজ গরিব এই তিন প্রকার সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তালা আগামীতে হবে তারিফ সংজ্ঞা শাব্দিক অর্থ আবিধানিক অর্থ এবং কি বলছে পারিভাষিক অর্থ এই সবগুলি ইনশাআল্লাহ আলোচনা হবে এবং প্রত্যেকটির উদাহরণ আসবে এক্সাম্পল আসবে হাদিসে যে কোনগুলি মশুর হাদিস কোনগুলি আজিজ হাদিস কোনগুলি গরিব হাদিস জি এটাও ভাগ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রথম ভাগ করেছে মকবুল মারদুদ কেন মারদুদ গুলো এগুলোর মধ্যে পড়বে না মারদুদ মানে রেজেক্টেড যেগুলো তাই মশুর আজিজ গরিবই নয় মকবুলের আলোচনা চলছে ঠিক